আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বলল আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য তিনি বলেন আমি তা পাচ্ছি না অতপর বললেন তুমি কি এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন থেকে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং আলস্য করবে না আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না লোকটি বলল এটা কে পারবে আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন মুজাহিদের ঘোড়া রশির দৈর্ঘ্য পর্যন্ত ঘোরাফেরা করে এতেও তার জন্য নেকি লেখা হয়